আজকে আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমরা চলে আসব সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবিঘ্ন বিনাশনকারী শ্রী শ্রী নৃসিংহ ভগবানের প্রসঙ্গ বলো শ্রী নৃসিংহ ভগবান কি জয় সপাসদ নৃসিংহ ভগবান কি জয় জয় শিল প্রহ্লাদ মহারাজ কি জয় এখন আমরা শ্রী শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের সপ্তম স্কন্ধতে চলে এসেছি সেখানে আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছে যে নারদজি মহারাজের সঙ্গে যুধিষ্ঠির মহারাজের কিছু কথোপকথন চলছিল অর্থাৎ আমি বলতে চাইছি এই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন আর সুখদেব গোস্বামী যে উত্তর দিচ্ছেন তার মধ্যে লুকিয়ে রয়েছে নারদ আর যুধিষ্ঠিরের সংবাদ বোঝা গেল কি বললাম প্রশ্ন করছেন প্রশ্ন করছেন এই কি বলে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে আর তার মধ্যে লুকিয়ে রয়েছে এই দুজনের প্রসঙ্গ আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম নারজি মহারাজের কাছে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন যে বড় আশ্চর্য লাগছে যে কি করে ভগবানের তো কোনো ভগবানের তো কোনো এই জগতের কোনো ব্যাপার অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য ত্রিগুণের অতীত বিষয় ভগবান এবং ভগবানের ভক্তগণ কিন্তু ভগবান দেখা যায় অসুরগণকে এরকম শাস্তি দিচ্ছেন এসব বিষয় তাহলে কি ভগবানেরও ক্রোধফোধ হয় নাকি বিভিন্ন রকম প্রসঙ্গ এইসব প্রসঙ্গ বলছেন এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন করছেন আর নারদজি তখন বলছেন নিন্দা স্তব সৎকার আদি যা কিছু ভগবানের তো কোনো রকম প্রশ্রয় পায় না কিন্তু যে কোনোভাবেই কোনো জীব যদি কোনো রকমভাবে ভগবানের প্রতি অভিনিবেশ লাভ করে কোনো জীব কোনোভাবে ভগবানই যদি অভিনিবেশ লাভ করে যায় সেই যদি ক্রোধের ফলে রাগ করে ভগবানের প্রতি বিদ্বেষ হলো ভগবানকে সহ্য করতে পারছে না এত রাগ হলো ভগবানের প্রতি তসমাত বৈরানুবন্ধেন নির্বৈরেণ ভয়েন বা স্নেহাত কামে কামেন বা ঝুঞ্জাত কথঞ্চিত নেক্ষত পৃথক যত বলছেন যেমন একটা জড়জগতে আমরা উদাহরণ দেখি দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা হয়েছে দুই বন্ধু দুই বন্ধু একবার গলায় গলায় ছিল কোনো কোনো একটা প্রসঙ্গকে কেন্দ্র করে তাদের মধ্যে এত বিষ ছড়িয়ে পড়ল সে একে অপরকে প্রতিশোধ নেবে কিভাবে চিন্তা করবে একবারে কোনো রকমে ছাড়বে না এ ওকে অপমান করেছে পরিস্থিতিতে সে বলছে আমি একে ছাড়ব না পরস্পরকে বৈরানুস বৈরানুসন্ধান করছে একে অপরের সঙ্গে শত্রুতা করছে এবং এত একটা বিরাট ক্ষতি হয়ে গেছে এ ওর ক্ষতি করেছে এ ওর ক্ষতি করেছে এ ওকে ছাড়বে না ওকে ছাড়বে না ঠিক সেই সময় এই দুইজনের হৃদয়ের বৃত্তিটাকে অ্যানালিসিস করলে বোঝা যায় যে কন্টিনিউয়াসলি ডে অ্যান্ড নাইট প্রতিদিন রাত্রি প্রতি সময় এ চিন্তা হচ্ছে কী করে ওর প্রতিশোধ নেব কি করে একা আমি জব্দ করবো প্রতিশোধ নেবো কোর্টে বড় বড় কেস চলছে দেখবেন একে অপর সব শত্রুতা করছে দিন রাত ওই কোর্ট কাচারি পুলিশ এই সারাদিন এই তাদের কাজ সে যখন ঘুমোতে যায় ঘুমোতে বসে আনমনে চিৎকার করে একদিন দেখব তোকে দেখছি দাঁড়া তুই এরমভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছে তাহলে নারদজি বলছেন যখনই কাউর সঙ্গে কাউর বিদ্বেষ ঘটিত সম্বন্ধ হয়ে যায় তখন ওই তীব্র বিদ্বেষের আগুন এমনভাবে হৃদয়তে ছড়িয়ে পড়ে যে সে শান্তি পর্যন্ত পায় না একটু বিশ্রাম করতে পারে না খালি সবসময় খালি ওই প্রতিশোধ নেওয়ার আগুন নারদজি মহারাজ বলছেন যে কেন এইসব যেসব অসুরগণ ভগবানের সঙ্গে বিদ্বেষ করেছেন ভগবান কিন্তু তাদের সঙ্গে বিদ্বেষ করেন নাই কিন্তু ভগবানের স্বরূপটাই এরকম দর্পণের মতো ভগবান এবং শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়টা হল একেবারে পরিষ্কার করা স্ফটিক বা দর্পণের মতো যেখানে কেউ সামনে এলেই তার হৃদয়ের বৃত্তিটা কি সঙ্গে সঙ্গে এখানে প্রতিফলিত হয় ভগবান জানেন আমাদের বেদান্ত থেকে আমি বিভিন্ন উদাহরণ দিয়ে থাকি এইসব সন্ধেবেলা আলোচনা করব যদি কোনো একটা ব্যক্তি একটা দর্পণের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে মুখটাকে এরম ভাই খেঁচায় তাহলে আয়নাতে কি দেখবে খেঁচানো মুখ দেখবে আয়নার সামনে যদি এরম ভাই তোলে তা আয়নার সামনে এরম দেখবে আয়নার কিছু করার নেই সেরকম ভগবান আর শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়টা হলো স্বচ্ছ দর্পণ তার সামনে যে যেরকম হিংস্র বৃত্তি নিয়ে এলে উল্টো বুঝবে কিছু করার নেই ভগবানের হৃদয় এরকম বাস্তবিক পক্ষে ভগবান কারোর সঙ্গে বিদ্বেষ করেন না কিন্তু ও এরকম খিচিয়ে এসছিল বলে খিচানো মুখী দেখছে কিছু করার নেই ভগবানের বাস্তবিক ভগবানের কেউ শত্রু নেই কেন যত অনন্ত ব্রহ্মাণ্ডে যত নোংরা লোক আছে নোংরা চরিত্র নোংরা সে সবই মানলাম আপনাদের বিচারে অত্যন্ত জঘন্য কিন্তু ভগবান বলছে যাই হোক হোক এ মুসলিম হোক এ হিন্দু হোক এ ছাগল হোক ভেড়া হোক পোকা হোক পতঙ্গ ভগবান বলছে সবই তো আমারই সন্তান তারা নিজের কর্মফলেতে ঘুরছে কিন্তু সন্তান তো আমারই কোথা থেকে এসছে আমারই তো সব পোকামাকড়গুলো আমার মুসলিমগুলো আমার সব তা আমারই হ্যাঁ তাহলে কেউ হয়তো আল্লাহ আকবর বলছে হ্যাঁ কেউ হয়তো কৃষ্ণ বলছে বলছে কিন্তু সব আমাকেই আর পোকামাকড় যেগুলো তো জানে না নিচুজনী প্রাপ্ত হয়েছে যত অপরাধ করবে তার অবস্থা ভয়ঙ্কর আর জড়জগতের ক্ষেত্রে যত পাপ করা যায় তত সে নিম্নজনিতে চলে যাবে যত নোংরা কাজ করবে যত নেমে যাবে তার মনুষ্যত্ব চলে যাবে চেতনার হ্রাস পেতে থাকবে কনসিয়াসনেসের ডিগ্রি কমতে কমতে কমতে কমতে কমতে কোথায় গিয়ে দাঁড়াবে ই ক্যানট ইম্যাজিন মানে কনসিয়াসনেসের ডিগ্রি কমে কমে তখন চলে গেল একটা পোকা জনিতে চলে গেল পোকা এখন ও জন্ম হলো একটা পোকা কীড়া এখন ওর কিছু ভগবান বলছে আমার কিছু করার নেই আমি তো কিছু ওকে বলিনি আমি তো তাকে বলিনি কিছু ও নিজেই করেছে সেই জন্য গীতাতে পরিষ্কার ভগবান সবাইকে জানিয়ে দিয়েছেন না আদত্তে কচিত পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি আমার কি করার আছে আমি তো তাদেরকে বলিনি আমি তাদেরকে বলছি তোরা আমার কাছে চলে আয় এই আমার কাছে আনন্দ দেখ ও শুনছে না ওরা ওরা জড়জগতে চলে যাচ্ছে আমি কি করব তার নিজের কর্মফলে গুরু ভগবান বলছে আমি তো জোর জবস্তি করতে পারবো না তাদের স্বাধীনতা ইচ্ছা হলে ভক্তি করো নাহলে যাও তোমার খুশি তোমার যদি ভালো লাগে আমার কাছে এসো না চলে যাও কেউ তো বলেনি কিছু তাহলে দেখা গেল ভগবানের সঙ্গে বৈরানুসন্ধান করে যেমন এইসব অসুরগুলো সিদ্ধি লাভ করেছিল বলি আবার কি কথা বলে হ্যাঁ যদিও এই সিদ্ধালাভগুলোর আমরা বিশেষ মূল্য দিই না হয়েছিল না শিশুপালের শিশুপাল কী করছে সবার মাঝখানে নিন্দা করছেন কৃষ্ণের কৃষ্ণ পিসিমাকে বলেছেন পিসিমা আমি একশো আটটা নিন্দা আর ক্ষমা করব। একশো আটের পরে যদি একশো নয় হবে তখনই ওকে কিন্তু আমি কিন্তু রক্ষা করব ভালো করে তো একশো আট নিন্দা হয়ে গেছে কৃষ্ণ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন যা তাকা বিজন্মা বেটা হ্যাঁ উল্টা পাল্টা যা খুশি বলছেন খিস্তি খামার করছেন কৃষ্ণ শুনছেন মুচকি হেসে হেসে একশো আটটা যে হয়ে গেছেন এবার সুদর্শনকে ডেকেছেন সুদর্শন তাকে হয়ে গেল তার উদ্ধার কিন্তু সমস্ত সভাতে ঋষি মুনি যত হাজার রাজা আছে সবাই দেখছে শিশুপালের আত্মা শরীর থেকে প্রদীপের মতো এরম বেরিয়ে গেল গাড়ি আস্তে আস্তে আস্তে আস্তে চলে আসছে কোথায় কৃষ্ণের কাছে এসে কৃষ্ণের চরণের কাছে গিয়ে আস্তে আস্তে কৃষ্ণের চরণে মিলে গেল কৃষ্ণের চরণে মিলে গেল তাহলে ও কি হলো সিদ্ধি লাভ করলো না কি কি সিদ্ধি ব্রহ্ম সাজুজ্য আছে আর হচ্ছে ভগবানের অঙ্গতে মিলে যাওয়া এই দুটোর মধ্যে সবচেয়ে ঘৃণা করেছেন মহাপ্রভু বলেছেন এই অঙ্গেতে মিলে যাওয়া আরও ঘৃণ্য কেউ যদি জ্ঞানী ভজন করতে করতে ব্রহ্মেতে গিয়ে মিলে যান এটা তো অত্যন্ত খারাপ কথা ব্রহ্মেতে মিলে যাওয়া তো উচিত নয় আমি এর আগে আলোচনা করেছিলাম আস্বাদক আস্বাদন আর আস্বাদক এই তিনটে যদি সেপারেট আইডেন্টিটি না থাকে যদি সেটা যেটা আমি আজকে সন্ধেবেলা এটা আলোচনা করব যদি ত্রিপুটি বিনাশ হয় এই শব্দগুলো শোনেইনি কেউ কী সাধুসঙ্গ করে কে জানে সব মঠে মন্দিরে দৌড়ায় দান দক্ষিণা করে সাধুসঙ্গ ঘোড়ার ডিম করে পৌপাত বলেছেন ত্রিপুটি বিনাশ এটাকে বলে ত্রিপুটি বিনাশ মানে নিজের এক্সিস্টেন্স রাখবো না বোঝা গেল কি বললাম আস্বাদক আস্বাদন আর আস্বাদ্য বস্তু তিনটের কোনো এক্সিস্টেন্স আমি রাখবো না এটাকে প্রভুপাত বলছেন এটাকে এটা অত্যন্ত নোংরা কাজ এটাকে অত্যন্ত খারাপ কাজ বলা হয়েছে কেন সে গিয়ে ব্রহ্মেতে মিলে যাবে ব্রহ্মেতে মিলে গেলে আমি উদাহরণ দিয়েছিলাম মনে আছে ধনীগণের ব্যক্তিরা হিরোইনের নেশা করে স্ন্যাক বাইট নেয় স্ন্যাক বাইট জিভে জিপটাকে আমি দিয়ে দেয় ওরা সাপ কি করে সাপ এখানে ছোবল মারে মেয়াদ পড়ে গেল এবার পনেরো দিন কুড়ি দিন পড়ে রইল কোনো হোস নেই তাহলে তারা কি ধরনের একটা বিপর্যয়ের মধ্যে গেছে চেতনা কি ধরনের একটা উন্নততর বস্তু এই চেতনার ওপরে তো কিছু হয় না সেই চেতনাটাকেই ওরা নাশ করতে চাইছে তা ব্রহ্মতে গিয়ে মিলে যাওয়া মানে হলো চেতনা আমি মিলে যাব আমার নিজের কোনো সেপারেট আইডেন্টিটি রাখতে চাই না এটা অত্যন্ত খারাপ আর তার চেয়েও খারাপ হলো ভগবানের শরীরে গিয়ে মিলে যাব এই বুদ্ধিটা আরও খারাপ ভয়ঙ্কর এ সম্বন্ধে আমি সময় হলে আলোচনা করব এখন এত আলোচনা করলে এবার এগোবে না উদাহরণস্বরূপ এ একটা উদাহরণ দিলাম তার সঙ্গে এখানে নারদজি মহারাজ বলছেন যুধিষ্ঠির মহারাজকে রাজন তুমি অবিশ্বাস করছো কেন যে ব্রহ্মসাযুজ্য ইত্যাদি হতে পারে বলে দেখো জড়জগতে দেখবে পেশস্কিট বলে একটা কীটা আছে গুটি পোকা কাঁচ পোকা বলে ওটাকে ধরে ও পোকাটাকে ধরে এনে ওর ঘরের মতো ঢুকিয়ে দেয় দিয়ে ওটাকে মাটি দেখেছো কোনদিন খেয়াল করেছে কেউ মাটির একটা ঘর বানায় ওর ওই পোকাটাকে ঢুকিয়ে দিয়ে ওটা গেটটাকে সিল করে দেয় সিল করে দিলে ওই পোকাটা ওর ভেতরে থেকে কাঁপতে থাকে ভয়ে ওই পোকাটা আমাকে মেরে ফেললো আমাকে ধরে ফেললো ওই করতে করতে যখন যখন ফেটে বেরোয় তখন দেখে ও স্বরূপতা প্রাপ্ত হয়েছে ও স্বরূপ প্রাপ্ত হয়ে গেছে এই জন্য কীট পেশস্কৃত বলছেন নারজি উদাহরণ দিয়েছেন যে কীটহা পেশস্কৃত বলছেন কীটহা পেশস্কৃতা রুদ্ধ কুড্ডায়াম তমনুস্মরণ সংগ্রম্ব ভয় যোগেন বিন্দতে তৎস্বরূপতম বলছেন তৈল তৈলপায়িকা কীট ভ্রমর প্রভৃতি ভিত্তির অন্তর্গলে একটা ঘর করে সেই গর্তে অবরুদ্ধ হয়ে দেশ এবং ভয়বশত একাগ্রচিতে ভ্রমরকে স্মরণ করতে থাকে তৈলপায়িকেরা হতে হতে তার স্বরূপ প্রাপ্ত হয়ে যায় সে ভ্রমণের স্বরূপ প্রাপ্ত হয়ে যায় আমরা উদাহরণ দিয়েছিলাম ক্যামেলিয়ন গিরগিটি সে যে পরিবেশে যাবে আগে গিরগিটি গিরগিটি গিরগিটি গিরগিটি হ্যাঁ সে কী করেন সেই পরিবেশে গিয়ে সেই গাছে বা কোনো জায়গায় আগে কিছুক্ষণ চুক বুঝে দাঁড়িয়ে থাকবে করে সে ধ্যান করবে সেই ধ্যানটা সম্পন্ন হলে তার গায়ের রং চেঞ্জ হয়ে যাবে যদি হলদে গাছে যায় পাতায় হলদে হয়ে যাবে কেউ ধরতেই পারবে না তাহলে জড়জগতে যদি আমরা দেখি এ ধরনের একেবারে অকাট্য এক্সাম্পল বিজ্ঞান ভিত্তিক তাহলে অপ্রাকৃত জগতে আমাদের অবিশ্বাসের তো কোনো কারণ নেই নারী জীবন তাহলে দেখো এই যে বিদ্বেষের দ্বারা ভয়ের দ্বারা কংস কি করেছিলেন ভয়ের দ্বারা সিদ্ধি হয়েছে সেকালে আকাশ আকাশবাণী শুনেছিল তোকে বিনাশ যে করবে সে তো আছেই তুই আর একে এদেরকে বাচ্চাগুলোকে মারছিস কি সেই ভয়েতে খালি খাওয়ার সময় খেতে খেতে জল খেতে গেছে জলের মধ্যে দেখছে কৃষ্ণকে আ জল ফেলে দিচ্ছে চান করতে গেছে চান করতে গিয়ে চানের জল রেখে দিয়েছে রাজাদের জল জলের ট্রিটমেন্ট করা হয় আমাদের মতো না কল খুলে দিলে চান করল পুকুরে ওরম না রাজাদের জলেরও ট্রিটমেন্ট আছে জলের পাত্রের কাছে গিয়ে ভয় পেয়ে চলে আসছে চান করতে পারছে না কেন প্রতি উঠতে বসতে খেতে সবসময় কৃষ্ণকে এবারে শয়তান আমাকে মেরে ফেলবে বলে যে আমি তাকে মারি কি সে আমাকে মারে এই করতে করতে খালি কৃষ্ণের স্বরূপ চিন্তা করছি কৃষ্ণের স্বরূপ কংস এইভাবে গেল তাহলে আমরা দেখব কে কে কীরকমভাবে সিদ্ধি লাভ করেছিল যে একটা সুন্দর উদাহরণ দিয়ে দেখো যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির মহারাজ ভালো করে বিচার করে দেখো আমি কথাটা বলছি সন্দেহর কিছু নেই गोप कामद भयात कंसो देशाद चैदाद निपहा संभ्यान संबंधा वृषयो स्नेहाद जुयम भक्त वयम प्रभो बैचन विभो गोपो हो कामद भयात कंसो देशाद चैदाद निपा संबंधाद वृषयो स्नेहाद जुयम ভক্তাবয়ম বিহ বলে গোপিকাগণ কিভাবে সিদ্ধিলাভ করলো বলে গোপ কামা তীব্র কাম কেন কোরকম কাম জড়জগতের নোংরা কাম না জড়জগতে এটাকে আমরা কাম বলি সেটা আমি যখন দশম স্কন্ধে আলোচনা করুন রাসক্রিয়া তখন আমি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা কোনো ব্যক্তি থাকবে তার মাথাটা ঘুরে যাবে বিজ্ঞান ভিত্তিক আলোচনা তা যে কোনো রকমভাবে কাম আসতে পারে না তখন আপনারা বুঝবেন গোপিকা রাখা এদের যে কাম যেটাকে এখানে হয়েছে কামটা কীরকম আর আমাদের কামটা কীরকম সবগুলো পার্থক্য তখন বলব নাহলে এগোবে না আলোচনা আমার ভগবানের ইচ্ছা সিক্স স্মৃতিতে থাকবে ভগবান আমাকে স্মরণ করিয়ে দেবেন গুরু বৈষ্ণব তাহলে গোপিকাগণ তীব্র ভালোবাসা কামের দ্বারা কৃষ্ণের কাছে চলে গেল কৃষ্ণ চাই কৃষ্ণকে না হলে আমরা বাঁচব না রাধারানী গোপিকাগণ আর কংস ভয়াত কংস ভয়েতে কংস সবসময় ভয় পাচ্ছে আমাকে মেরে ফেলবে আর দেশাত চৈদ্যাদয় অর্থাৎ বিদ্বেষের দ্বারা শিশুপাল সিদ্ধিলাভ করব আর সম্বন্ধের দ্বারা কৃষ্ণ আমাদের বংশের লোক আমাদের মামা আমাদের কাকা আমাদের সে সম্বন্ধ আছে বৃষয় অর্থাৎ বৃষিবংশীয় যারা আছেন যারা কৃষ্ণকে আমাদের বংশের বলে দাবি করছেন তারা সম্বন্ধের দ্বারা বৃষিবংশের বংশের সম্বন্ধ হয়ে গেছে তাদের সম্বন্ধ যে সম্বন্ধাদ সম্বন্ধের ধারা বৃষয় অর্থাৎ বৃষিবংশীয় লোকরা স্নেহাত জুয়ম যুধিষ্ঠির মহারাজ বলছে তোমরা স্নেহের দ্বারা এটা আমাদের বংশের ভাই তোমরা বিবেচনা করছো এটা আমাদের ভাই সবসময় ভাবছো এই যে ভাই বলছো তুমি ভাই ভাবছ তুমি এত ভালো ভাই আর হয় না কৃষ্ণ হচ্ছে ভাই যুধিষ্ঠির মহারাজের এই যে ভালোবাসা স্নেহের দ্বারা আহা ছোট ভাই আবার স্নেহের দ্বারা ওই তোমরা যে সিদ্ধি লাভ করেছো স্নেহের দ্বারা কৃষ্ণকে ভালোবাসো আর ভক্তা ভয় আমরা যে নারদ বলছেন আমরা যে ঋষিকুল আছি এটা ভক্তির দ্বারা কৃষ্ণকে লাভ করেছি কৃষ্ণ ভক্তি কারণ নারদজি ভক্তি জগতের আচার্য আর যদি এখন তোমরা প্রশ্ন করো কই বেনরাজের তো এরম কিছু হলো না সেখানে বলতে গিয়ে যদি কেউ সন্দেহ করে সেই জন্য নারদজি মহারাজের উত্তর দিচ্ছেন কতম বলছেন কতময়োপি ন ন সাত পঞ্চানাম পুরুষম্পতি এই যে আমি যে পাঁচ রকম পদ্ধতি বললাম এর কোনোটাই কিন্তু বেনরাজ করে নেই বেনরাজ যদি অন্তত শিশুপালের মতো বিদ্বেষও করতো কিছু সঙ্গে তাও হতো কি সেটাও করেনি এবার এটা একটা পাগল ছিল খালি বলতো আমাকে পুজো করো ও আবার কি কার পুজো করতে হবে এ যেমন এটা বলতো কিন্তু বেন এই যে সম্বন্ধগুলো আমি বললাম যে যে সম্বন্ধের দ্বারা যে কোনোভাবে সম্বন্ধ যদি কৃষ্ণের সঙ্গে জুড়ে নিতে পারে সামহাও কিসি বি তরিকা সে কৃষ্ণের সঙ্গে যদি সম্বন্ধ জুড়ে ফেলে তাহলে তার হয়ে গেল কিন্তু এই বেন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জুতেই পারিনি এটা পাগল ছিল কিছুই করতে পারেনি তার কোনো কিছু হলো না তাকে অবশ্য পরবর্তীকালে পৃথু মহারাজ রক্ষা করলো বেন বেনের শরীর থেকে তো মন্থন করে এলো নরক থেকে বেনকে তুলেছিল এসব কথা আছে তাহলে উপযুক্ত পিতা উপযুক্ত পুত্র পিতাকে নরক থেকে তুলতে পারে এসব প্রমাণ তাহলে তসমাদ কেন পাপ বলছেন তসমাত কেন পায়ন মনহ কৃষ্ণে নিবেশ তসমাত কেনাপি উপায়েন মনহ কৃষ্ণে নিবেশ কাজী রাজন জেনে রাখো তসমাত তোমার তাই জন্য তোমাকে বলছি যে কোনোভাবে সামহাও তোমাকে কি করতে হবে you will have to concentrate your mind on to the lotus feet of Krishna অবশ্য লোটাস পিড অফ কৃষ্ণ বললে এটা ভক্তি হয়ে যায় এই কথাটা না বলাই ভালো ছিল যাই হোক কৃষ্ণেতে তোমার মনোবেশ মনোনিবেশ করতে হবে লোটাস পিড বললে এটা ভক্তি চলে আসছে এরমভাবে বলেনি তাই বলছেন তসমাৎ যে কোনোভাবে কেন কেনাপি উপায় ন যে কোনোভাবে কৃষ্ণেতে মনোনিবেশ করা উচিত উসলে হয়ে যাবে এখন নারদজি মহারাজের এই কথা শুনে কেউ যেন ভেবে নেয় নেয় আমরা কাল থেকে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করব তাহলে তাড়াতাড়ি সিদ্ধি হবে ভক্তির ভক্তি জগতের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে যে এরা এই পদ্ধতিতে করেছে বলে আমরা করবো তা নয় ভক্তি অনুকূল কাজ কি ভক্তি প্রতিকূল কাজ কি এসবগুলো আমি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করতে চাই কিন্তু সময় পারমিট করে না তবুও তুলব কশিবু এখন আমরা তাড়াতাড়ি এগোবো সন্ধেবেলা আমাদের হিরণ্যকশিবুকে উদ্ধার করতেই হবে নাহলে হবে না হিরণ্যকশিবু বড় অত্যাচার করছে আজকে সন্ধেবেলা তার উদ্ধার করতে হবে সেই জন্য আলোচনাকে এইভাবে অগ্রসর হওয়া উচিত আমরা দেখছি এখানে হিরণ্যকশিবু তার ভাই যে মরে গেছেন তার ভাইকে হিরণ্যকশিবু অত্যন্ত চিৎকার করে আকাশে বলছে আমার ভাইকে মেরেছে সেই হরি বেটা কোথায় আছো তোমাকে দেখছি আমি তোমাকে শেষ করব। এইভাবে দিনরাতকালে হরির সঙ্গে বিদ্বেষ করবার জন্য সে তৈরি হয়েছে কিছুদিন সে ছাড়বে না হিরণ্যকশিবু সে অসুর হলেও বাস্তবিক পক্ষে তার পরিচয় হলো সে বৈকুণ্ঠের পরিকর এখন অসুর অভিশাপে তো হয়েছে যাই হোক বৈকুণ্ঠের পরিকর সে যাই হোক এখন অসুর সেই অসুর এখন মা মা কাঁদছে আমার ছেলেটা মারা গেল কোন ছেলেটা হিরণ্যাক্ষ সোনার মতো রং হিরণ্যাকে অনেক হিরণ্যাক্ষের এই দুই অসুরের রং হচ্ছে সোনার মতো গায়ের রং এত পাওয়ার সেই ছেলেটাকে আমার ছোট ছেলেটাকে মেরে ফেললো মরে গেল আমার ছোট ছেলেটা মা দুঃখ করছেন আর তার যে ভাইয়ের যে বউ সেও কাঁদছেন এখন এই রকম যখন করছেন তখন মাকে আর ভাই বউকে ভাইয়ের বউকে এবার তত্ত্বজ্ঞান উপদেশ করছেন কে অসুর উপদেশ করছেন হরিকথা বলছেন অসুর এখন তত্ত্বজ্ঞান বলছেন হে অম্ব হে মা কে কার এই জগতে কে কার এরম ভাই সব উপদেশ করছেন বলছে শোনো একটা ঘটনা বলছি তোমরা দুঃখ করছো ছেলে গেছে হ্যাঁ শোনো তত্ত্বজ্ঞান বলছে আবার নিজে অসুর বলে বলছে শোনো একটা ঘটনা বলি উশিনর দেশে এক রাজা ছিল সে রাজা অত্যন্ত বলবান তার সঙ্গে অন্য দেশের রাজা যুদ্ধ হয়েছিল ঘটনাক্রমে কি হলো উশিনর দেশের রাজা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে মরে পড়ে গেল মরার সঙ্গে সঙ্গে চারিদিকে হাহাকার রাজ্যেতে দুঃখ ছেয়ে গেল রানী না সব কাঁদতে কাঁদতে যত রানী আছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে যুদ্ধক্ষেত্রে চলে এলো এসে চুল এলো ফেলো করে কাঁ ও গো কোথায় গেলে গো ওকে স্বামী এইভাবে কাঁদতে আরম্ভ করলো যখন এইভাবে কাঁদছেন তখন যমরাজি মহারাজ একটা পাঁচ বছরের বালকের রূপ ধারণ করে তাদের সামনে প্রকট হয়ে গেলেন এ মা এ মাগুলো কাঁদছে কেন বলছে দেখছো না আমাদের স্বামী মারা গেছে বল দেখো আমি এত বাচ্চা আমার কেউ নেই মা বাবা কোথায় কি কিছুই জানি না আমি এই জঙ্গলে থাকি আমি তো কাঁদি না তোমরা কাঁদছো ও তোমারা কাঁদবে কি আমাদের স্বামী চলে গেছে ওর স্বামী চলে গেছে কো এই তো রয়েছে বলো না ওর ভেতর থেকে আত্মা চলে গেছে ও আত্মা চলে গেছে সে আত্মাকে আগে দেখেছে তোমরা দেখেছো আত্মাকে আগে কোনোদিন যখন স্বামী বেঁচে ছিল না দেখিনি তাহলে যাকে দেখো নি তার জন্য কাজ কেন সোজা বাচ্চার বাচ্চা ছেলে সোজা কথা বলছি কার জন্য এই তো রয়েছে স্বামী ঘরে নিয়ে যাও রাজধানীতে বলে না এই ভেতর থেকে স্বামী আত্মা বেরিয়ে গেছে বলে আত্মা যদি বেরিয়ে গিয়ে থাকে আত্মাকে কি আগে দেখেছিলে বলে না তাই যাকে নি তার জন্য কান্না কিসে যাও নালে এই স্বামীকে নিয়ে যাও এইভাবে বোঝাওয়ার পর বলে একটা বাচ্চা ছেলে যদি এরকম বোঝাতে পারে তাহলে আমাদের শোক করা উচিত নয় মানুষ যাবেই আজ বেঁচে আছে কালকে চলে যাবে সেই জন্য তারা কি করলো দুঃখ বুক্ষ ভুলে গিয়ে ঘরে চলে গেল আশ্রমে চলে গেল এইভাবে উশিনর দেশের এই রাজার এই কাহিনী থেকে হিরণ্যকশিপু সুন্দর একটা উদাহরণ মাকে এবং এই যে ভাই বউ এদেরকে ভালো করে বুঝে দেখলো আবার তোমাদের তাহলে শোক করা উচিত না ভাই চলে গেছে গেছে কি করা যাবে আর গেছে এদিকে কিন্তু নিজের ভেতর কষ্ট হচ্ছে ভাই চলে গেছে প্রতিশোধ নেব আর তত্ত্বজ্ঞান এদিকে উপদেশ এই জন্য যারা আসুরিক বৃত্তি সম্পন্ন তারা বাইরের দৃষ্টিতে অনেক উপদেশ করেন কিন্তু তাদের জীবনকে অ্যানালিটিক্যালি দেখবে অ্যানালিটিক্যালি তারা আচরণ করে না বাইরে উপদেশ করে ভালো বেশভূষা করে হ্যাঁ সন্ন্যাস বেশ হ্যাঁ ভালো করে উপদেশ কিন্তু নিজের জীবনে আচরণ করে না তাদেরকে বললে অসুর বলা হয় আসরিক বৃত্তি সমাজকে ঠকাচ্ছে এইখানে আমরা দেখলাম হিরণ্যকশিপু যতই অসুর হোক একটা মূল্যবান কথা কিন্তু বলেছে এই কথাটা কিন্তু কিন্তু আমরা আমিও ব্যাখ্যা করে থাকি খুব ভালো কথা কেন সমগ্র ভাগবতে হিরণ্যকশিপুই বলুক আর হিরণ্যাক্ষই বলুক কথাটা তো ভাগবতে তো ভাগবত মানেই অমৃত বলেছেন অসুর আমি তো এটা রসিকতা করে বলছি কিন্তু যেখানে যে কথাই আছে সেগুলো সবটাই প্রত্যেকটা অক্ষরই আমার মঙ্গলের কারণ এটা যেন লোকে বুঝে না এটা হিরণ্যাক্ষ বলেছে এটা হিরণ্য অতএব এই কথাটা ফেলে দাও না এটা ভাগবত সাক্ষাৎ পুরোটাই কৃষ্ণ ফেলার কিছু নেই যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় হো ক্লেশ মায়া যোগ অনুবর্ততে যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় হো ক্লেশ মায়া যোগানুবর্ততে যতক্ষণ পর্যন্ত তোমাদের লিঙ্গদেহ ভঙ্গ না হবে যতক্ষণ পর্যন্ত মানুষের লিঙ্গদেহ ভঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত আত্মার গতাগতি বন্ধ হবে না কর্ম বিপাকে গতাগতি পুনঃ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতুরহু তুয়া পরসঙ্গে সেই জন্য কর্ম বিপাকে গতাগতি পুনঃ এই জন্য বলছেন কিছু খুব মূল্যবান কথা বলছেন যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তোমার আত্মার মধ্যে যখন ওই লিঙ্গ দেহের আবরণ থাকবে বোঝা গেল লিঙ্গ দেহ মানে ওই কারণ দেহ যেটাকে বলা হয় যার জন্য মানুষের জন্ম হয় বারবার ওই কারণ কারণ দেহ যখন থাকে তার দ্বারা যদি সেই জীবাত্মা প্রভাবিত হয় তাতে যে আবরণ থাকে তার ফলে তার কর্মবন্ধন হয় তাবৎ কর্ম নিবন্ধনম যতক্ষণ কর্মবন্ধন থাকবে ততক্ষণ তার বিপর্যয় হবে ক্লেশ হবে আবার মরবে আবার জন্ম এই ছেলেটা মরে গেল এই বাবাটা মরে গেল এই স্বামীর এই হলো এই চলবে কিচ্ছু করার নেই কাজেই তাবৎ এবার মায়া যোগ অনুবরত ততক্ষণ মায়া মায়াদেবীর প্রভাব ছাড়বে না মায়াদেবী ততক্ষণ আমাদেরকে ছেড়ে দেবে না মায়াদেবী ধরে রাখবে কারণ তোর এখনো লিঙ্গ দিয়ে ভঙ্গ কোথায় যাবি তুই বেটা তোরা এখন লিঙ্গ দিয়ে ভন্ধ কোথায় যাবি এখন পর্যন্ত কাম ক্রোধ ইত্যাদি সব লুকিয়ে রয়েছে যাবদ লিঙ্গান্বিত হি আত্মা যাবদ লিঙ্গান্বিত হি আত্মা তাবদ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় ক্লেশো মায়া যোগানুবর্ততে এইভাবে বলে এই কথাটাকে শেষ করে দিই অন্তত ভালো লাগবে এই অধ্যায়টা সেখানে বলছেন আর একটা উদাহরণ দিলেন দেখো মা কিভাবে হে হে অম্ব হে অম্ব হে মা ভালো করে শোনো কি বলছি শোনো বলছে একটা লুপধক ছিল লুবধমের ব্যাট সে কী করেছিল খেকালে লুকিয়ে লুকিয়ে পাখিগুলোকে মারে পাখিগুলোকে জালের মধ্যে বদ্ধ করে লোভ দেখায় জালের মধ্যে বদ্ধ করে তারপর তাদেরকে ধরে নিয়ে যায় মা খুব ভালো করে শোনো একটা কুলিঙ্গ মিথুন ছিল স্বামী স্ত্রী আর দুজনে বাসার মধ্যে ভালো করে থাকতো তারা একে অপরকে আদর পায়রাগুলো আদর করে দিয়েছে করে মুখে মুখে আদর করে কত আদর একে অপরকে করে বা কপত কপতি সেইভাবে হলো কি এরা দুজনে ভালোবাসে একে অপরকে এবার তাদের শিশু আছে ছোট্ট বাচ্চা এ বাচ্চারা কেউ আদর করে তা সে এখন কি হলো কুলিঙ্গ কি করেছে বলছেন সেই লুব্ধকতা সেই ব্যাধ সেখানে ফাঁদ পেতেছে ফাঁদ বোঝো ফাঁদ ফাঁদ জাল পেতেছে জালে ভালো ভালো খাওয়া দিয়ে দিয়েছে দিয়ে কি হয়েছে বলল সেই পক্ষী এবার কি হলো ব্যাধের জালে পড়ে গেল কে বলছেন হুম ব্যাধে হে মহিষীগণকে বলছেন মহিষীগণ মানে ওই যে যে মহিষীগণ উশিনদ উশিনদ রাজা যে মহিষীগণ তাদেরকে বলছেন ও দেখো সেখানে কি হলো মানে এই বাচ্চাটা রয়েছে কুটিয়ায় এবার হঠাৎ সেই লোভে পড়ে লোভে পড়ে এবার কি হলো সেই কুলিঙ্গ সেই পাখিটা কি করলো সেখানে গিয়ে ঝাঁপিয়ে ওই জালের মধ্যে গেল ওই খাওয়াটাকে আনতে গিয়ে বন্ধন হয়ে গেল যেই বন্ধন হয়ে গেল তখন সেই জালের মধ্যে দেখি যে আটকে পেয়েছে তখন সেই কি হলো এই এই যে স্ত্রী আছে অর্থাৎ তার যে পত্নী পাখিটার সে পত্নীটা আবার কাঁদতে কাঁদতে গিয়ে ও স্বামী ছাড়া আমি বাঁচবো কী করে আমি তো বাঁচতে পারবো না সেখানে জালের মধ্যে গিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো কাঁদতে কাঁদতে তাতে কি হলো ব্যাদ কি করলো দুজনকে বয়ে নিয়ে গেল ধরে নিল আর পাখিটা তো ডানা ওড়েনি তাকে নিয়ে গিয়ে বাসা থেকে তুলে নিয়ে চলে গেল বলে দেখো এইভাবে ওই স্ত্রীগণকে উদাহরণ দিচ্ছেন যমরাজি মহারাজের প্রসঙ্গ থেকে এই সব শিক্ষাগুলো পাওয়া যাচ্ছে সেখানে বলছেন যে এইভাবে জাল পেতে তাদেরকে ধরে নিয়ে গেল তো মায়ামোহর যে এই যে জাল বিস্তার করে রেখেছে এতে বাস্তবিক পক্ষে কেউ কাউ নয় বাস্তবিক পক্ষে এরা মায়ার প্রভাবেতে পড়ে রয়েছে যার জন্য একে অপরের জন্য এইসব দুঃখ প্রকাশ করছে বাস্তবিক পক্ষে কেউ কাউ নয় মায়া থেকে উত্তীর্ণ হওয়াই হচ্ছে আমাদের প্রথম কর্ম প্রধান কর্ম তারপর আমাদের অনেক মঙ্গলের রাস্তা খুলবে যাবদ লিঙ্গান্বিত হি আত্মা তাবদ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় ক্লেশ माया योगानुवर्तते वांछा दुर्वश्य के बासिंद व्यवच पतितानंग पावन भ्यो नमो